জীবন চলার পথে প্রতিটি কদমে কদমে যার করুণা একান্ত প্রয়োজন যার মহিমায় পৃথিবী চলছে তার নিয়মে তিনি মহান রাব্বুল আলমিন তাকে হৃদয়ের গভীরে যদি একবার স্থান দেয়া যায় তবে তার রহম এসে ধরা দেবে প্রতিটি মানব জীবনে আল্লাহু আল্লাহু বলে জপ সারাক্ষণ দেখবে তাহার রাহু বেশে করবে আলিঙ্গন আল্লাহ আল্লাহ মনে জপ সারাক্ষণ দেখবে তাহার রাহ বেশে করবে আলিঙ্গন আল্লাহ আল্লাহ মনে জপ সারাক্ষণ দেখবে তাহার রাহ বেশে করবে আলিঙ্গন জীবন করুণা জীবন পথে যার করুণা বড় প্রয়োজন আল্লাহ আল্লাহ মনে জপ সারাথন দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন আল্লাহ আল্লাহ মনে জপ সারাথন দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন তার মহিমা পেয়ে দেখো রাঙা ফুলের কলি মধু পিয়ে ধন্য দেখো কত শত তার মহিমা পে দেখো আকাশের গায় দেখো হাসে নিরালায় আলোকিত করতে পারো আলোকিত করতে পারো তেমনি তোমার মন আল্লাহ আল্লাহ মনে জপ সারাক্ষণ দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন আল্লাহু আল্লাহ মনে জপ সারাক্ষণ দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন ধন্য হবে জীবন সে তো চলে তাহার পথে ঝরবে রাহম তাহার সে তো দেখবে দিনে রাতে ধন্য হবে মরণ সে তো মরে শাহাদাতে অমর রবে মরে সে তো পাবে কামনাতে পেতে পারো সেই সে জীবন পেতে পারো সেই সে জীবন করলে যে সাধন আল্লাহ আল্লাহ মনে জপ সারাক্ষণ দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন আল্লাহ আল্লাহ মনে জপ সারাক্ষণ দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন জীবন পথে যার করুণা জীবন পথে যার করুণা বড় প্রয়োজন আল্লাহ আল্লাহ মনে জপ সারাক্ষণ দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন দেখবে তাহার রহমে সে করবে আলিঙ্গন